জাবল ইবনু সুহাইম রহমাতুল্লা আলাইহি হতে বর্ণিত তিনি বলেন ইবনু জুবায়রের আমলে আমাদের উপর দুর্ভিক্ষ আসলো তখন তিনি খাদ্য হিসেবে আমাদের কিছু খেজুর দিলেন আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তালাহ আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন সে সময় আমরা খাচ্ছিলাম তিনি বললেন একত্রে একাধিক খেজুর খেও না কেননা নাবি সাল্লাহ সাল্লাম একসাথে একের বেশি খেজুর খেতে নিষেধ করেছেন তিনি বলেন তবে কেউ যদি তার ভাইকে অনুমতি দেয় তবে তাতে কোনো দোষ হবে না সুবাহ বলেন অনুমতির কথাটি ইবনু উমারের নিজস্ব কথা